মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আলমবরুস রহমতুল্লিল আলমিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং তবে আহম বি ইহসান ইলায়ুদ্দিন আম্মাবাদ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কিতাবুত্তাহিদ এর ধারাবাহিক দর্শ শোনার জন্যে আসুন আমরা কিতাব উত্তাহিদ এর ধারাবাহিক দর্শে গত বৈঠকে আঠাশতম দর্শ আমরা শুনেছি আজকে আমরা উনত্রিশতম দর্শ শুনব ইনশা আল্লাহ আঠাশতম দর্শে আমরা কতগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি বেশিরভাগ বিষয় ছিল কবর কেন্দ্রিক মানুষ কিভাবে আজকে কবরকে কেন্দ্র করে সেরকে লিপ্ত হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাওহিদ থেকে বিচ্যুত হচ্ছে সে প্রসঙ্গে আমরা কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি এ পর্যায়ে আমরা কবর কেন্দ্রিক আরও কিছু আলোচনা গত বৈঠকে আমরা সম্পন্ন করতে পারিনি সর্বশেষে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম তা হলো কবর জিয়ারত সম্পর্কে কবর জিয়ারত সেটি শরীয়ত সম্মত একটি আবাদত আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন উৎসাহ দিয়েছেন এবং এর উপকারিতাও কিছু বর্ণনা করেছেন তিনি বলছেন আন আল তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো কারণ কবর জিয়ারত আখেরাতকে স্মরণ করে দেয় প্রিয় বন্ধুরা অপরদিকে দেখা যায় যে কবর জিয়ারতকে কেন্দ্র করে আজকে আমরা অনেকেই শেরকেও লিপ্ত হচ্ছি এজন্য এক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে চাই যে কবর জিয়ারত হলো তিন প্রকার এক প্রকার হলো জিয়ারা শেরকিয়া শেরকি কবর জিয়ারত কবর জিয়ারত করতে গিয়ে কেউ যদি বহু দূর দেশ থেকে কবর জিয়ারত করতে আসে সেটি নিষেধ এমনইভাবে কবর জিয়ারত করতে গিয়ে মৃত ব্যক্তির কাছে যদি কেউ আবেদন নিবেদন শুরু করে দেয় মৃত ব্যক্তির কাছে কেউ যদি সেজদায় পড়ে যায় মৃত ব্যক্তি কিছু দেওয়ার অধিকার রাখে এ ধরনের মানসিকতা নিয়ে যদি তার কাছে চাইতে শুরু করে তাহলে এ জিয়ারত হলো জিয়ারা শিরকিয়া এটি অবশ্যই হারাম মানুষকে ইসলাম থেকে এ জিয়ারত এ ধরনের কবর জিয়ারত ইসলাম থেকে বের করে দেয় দ্বিতীয় প্রকার জিয়ারা বেদে যে কবর জিয়ারত বেদাতি পর্যায়ের তা হলো কবর জিয়ারত করতে গিয়ে সেখানে বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করা জিয়ারতের জন্য নির্দিষ্ট দিন সময় ইত্যাদি ধার্য করে নিয়ে সেই সময়গুলিতে বারবার যাওয়া ইত্যাদি যে সমস্ত কর্মগুলি করা হয় সেগুলি বেদাতি পর্যায়ের কবর জিয়ারত যেটিও ইসলামে নিষিদ্ধ হারাম তাও জায়েজ নেয় তৃতীয় প্রকার জিয়ারাতুন সন্নিয়াতুন শরীয়তসম্মত যে জিয়ারত শরীয়তসম্মত কবর জিয়ারতের কয়েকটি দিক প্রথম হলো শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যে দুর্দেশে সফর করবে না বরং কোথাও গেলে সেখানে পার্শ্বে যদি কবর থাকে সেই কবর জিয়ারত করতে পারে দ্বিতীয় হলো কবর জিয়ারতের জন্য প্রথমে গিয়ে সেখানে যে সালাম রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মিনাত ইত্যাদি যেগুলি দোয়া হাদিসে প্রমাণিত রয়েছে সেই দোয়া এর মাধ্যমে সালাম প্রদান করবে এবং এরপর সে ইচ্ছা করলে একাকীভাবে হাত তুলেও সে মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবাহান হতালার কাছে তাদের কল্যাণে সেই নিজের কল্যাণে আল্লাহ সুবাহান হতালার কাছে দোয়া করতে পারে তৃতীয় বিষয় সেই সালাম দেওয়া বা দোয়া করার পূর্বে কোনো কোরআন তেলাওয়াত করবে না অমুক সোরা অমুক সোরা ইত্যাদি এতবার এতবার এই ধরনের করবে না চতুর্থ বিষয় এই সমস্ত আরতের জন্য কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট দিন ও পদ্ধতি ধার্য না করে এভাবেই জিয়ারত করা এটি হলো শরীয়ত সম্মত জিয়ারত যে জিয়ারতের মাধ্যমে নিজে উপকৃত হবে কবরবাসীরাও উপকৃত হবে মেয়েদের জিয়ারতের ক্ষেত্রে আমরা গত বৈঠকে যে হাদিসটি শুনেছি আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বেশি বেশি কবর জিয়ারতকারিনীদেরকে লানত করেছেন সে হাদিস থেকে বোঝা যায় যে মেয়েদের কবর জিয়ারত করা ঠিক নয় আমরা মনে করব যে কয়েকটি বিষয়ের কারণে মেয়েদের জিয়ারত করা সেভাবে ঠিক নয় প্রথম হলো তারা কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হবে না দ্বিতীয় হলো কবর জিয়ারতের সময় তারা কান্নাকাটি বা ইত্যাদিতে ভেঙে পড়বে না তৃতীয় বিষয় কবর জিয়ারত করতে যে সমস্ত ফেতনা বা ইত্যাদির আশঙ্কা দেখা দিতে পারে সেগুলি থেকে সে মুক্ত থাকবে এবং তৃতীয় বিষয় আমরা বলবো শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যেই নয় যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করে তখন সেখানে মৃত বা কবরবাসীদের জন্য যে সালাম দেওয়ার নিয়ম সেই সালাম দেওয়ার মাধ্যমে সে কবর জিয়ারত করে সেখান থেকে অতিক্রম করে চলে যাবে এভাবে হয়তো করতে পারে কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যেই নির্দিষ্ট করে বের হওয়া সেটি মেয়েদের জন্য উচিত নয় আল্লাহ তালা আলাম প্রিয় দর্শকবৃন্দ আসুন আমরা আজকে এ দাস আজকের উনত্রিশতম দর্শ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুনব সে বিষয়টি হচ্ছে লেখক রাহেমহল্লা যে অধ্যায় বেঁধেছেন বাইশতম অধ্যায় বাবু মাজা আফি হেমায়াতি আল মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম জেনাব তৌহিদি ওসদ্দিহি কুল্লা তরিকিন ইউসিলু ইলা শির্ক লেখক রাহেমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি তাওহিদের বিষয়টাকে কত গুরুত্ব দিয়ে তিনি সংরক্ষণ করেছেন এবং শেরকের দিকে পৌঁছাবে এমন যতগুলি পথ রয়েছে সবগুলিকে তিনি বন্ধ করার চেষ্টা করেছেন আসলে প্রকৃতপক্ষে নাবি রাসুলদের যে উদ্দেশ্য যে কর্মসূচি দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে প্রেরণ করেছেন তা মূলত দুটি বিষয় প্রথম হলো তাও হেদের দিকে আহ্বান করা এবং দ্বিতীয় হলো শির্ক থেকে মানুষকে বাধা দেওয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন সোরানহালের ছত্রিশ নম্বর আয়তে বলছেন ওয়ালাকাদ বাআথনা আল্লাহ সুবাহ প্রতিটি উম্মাতের কাছে রাসুল প্রেরণ করেছেন এ দায়িত্ব দিয়ে যে আনি আবুদুল্লাহ একমাত্র আল্লাহ সুবাহ তোমরা আবাদত করো এ দাওয়াত দিবে তারা এই আহ্বান জানাবে এই নির্দেশনাই দিবে এটি হলো তাওহিদের নির্দেশনা দ্বিতীয় হলো ওয়স্তানিবু তাগুত এবং তোমরা তাগুত থেকে শের থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো এ হলো দ্বিতীয় বিষয় লেখক রাহেমহল্লা আশা করব সে আলোকেই তিনি এ অধ্যায় বেঁধেছেন এবং রাসুল সাল আলী হুসাল্লাম অন্যান্য রাসুলদের চেয়ে তিনি আরও এই বিষয় দুটিকে খুব গুরুত্ব দিয়েছেন তাই লেখক রাহেমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন যে রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম তিনি তাওহিদের বিষয়টিকে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তাওহিদের দিকটিকে এতভাবে গুরুত্ব দিয়ে তিনি সংরক্ষণ করেছেন এবং যে সমস্ত পথে মানুষ শিরকে লিপ্ত হয় সেই পথগুলিকে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বন্ধ করে দিয়েছেন লেখক রাহেমহল্লা এ অধ্যায় বেঁধে তিনি এখানে একটি আয়াত নিয়ে এসেছেন এবং কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন আসুন আমরা সে আয়াত এবং হাদিস একটু ভালোভাবে শুনব এবং উপলব্ধি করব আল্লাহ রাবুল আলমিন বলছেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ রাবুল আলমিন বলছেন লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম তোমাদের নিজেদের পক্ষ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে রাসুল এসেছেন আজিজন আলাইহিমা যে বিষয়গুলি তোমরা খুব কঠিন মনে করো সেই বিষয়গুলিতে তিনি খুব স্নেহশীল যে বিষয়গুলি তোমাদের জন্য কষ্টকর তোমরা যেন কষ্টতে না পড়ো কষ্টের সম্মুখীন না হও সেজন্য সেই বিষয়গুলির প্রতি তিনি খুবই আজিজ স্নেহশীল তোমাদের প্রতি তোমাদের তিনি কোনো কষ্ট চান না মূলত আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম আল্লাহ রাবুল্লাহ আলমিনের নীতিতেই তিনি চলেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের নীতি হলো তিনি বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ইসরা আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাদের জন্য যেটি সহজ সেটি তিনি চান যেটি কঠিন সেটি কখনো চান না প্রিয় বন্ধুরা আয়াতের বাকি অংশ আমরা ভালোভাবে অর্থ শুনবো ব্যাখ্যা শুনবো এদর্শে ইনশা আল্লাহ এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত ছোট্ট বিরতি নিতে যাচ্ছি আশা করি বিরতির পরে আবার আমরা বাকি অংশ সকলেই শুনব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত মহান আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত আলোকে সন্ন্যার আলোকে সুপ্রতিষ্ঠিত হলো জাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাদ ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একইভাবে জাকাত ফরজ শাহিদুল্লাহ খান মাদানী মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত জাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জাকাত ও সদকাতুল ফিত্র আজ রাত দশটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ রব আলমিন তিনি বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের জন্য যেটি সহজ সেটি তিনি ইচ্ছা করেন আর যা কঠিন অসাধ্য তা কখনো ইচ্ছা করেন না বরং অন্য আয়তে বলছেন লা ইউকাল্লিফুল্লাহ নফসান ইল্লা উসাহা আল্লাহ রাবুল আলমিন তোমাদের কারো কোনো ব্যক্তির সাধ্যের বাইরে তার উপর কিছু চাপাই দেন না মূলত এটি ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য তো আল্লাহ রাসুল সাল্লাহ তারও কথা আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আজিজুন মা তোমরা যেই বিষয়গুলিকে কঠিন মনে করো তোমাদের জন্য ভারী হয়ে যায় সেই বিষয়গুলিতে তিনি তোমাদের প্রতি খুবই স্নেহশীল আয়সা রাজিয়াল্লাহ আনহা বলছেন মা খুইয়েরা বাইনা আমরাইন ইসনাইন ইসমা কোন বিষয়ে যদি আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে দুটি অপশন দেওয়া হয় যে কোনো একটি গ্রহণ করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম ইল্লাখতারা আইসারাহুমা সে দুটির মধ্যে সবচেয়ে যেটা সহজ যেটা হালকা সেটাই আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম নির্বাচন করেন সেটাই তিনি গ্রহণ করেন নিজের জন্য এবং নিজের উম্মতের জন্য মা আলাম ইসমা যদি সেটা অপরাধের বিষয় না হয়ে থাকে গুনাহের বিষয় যদি না হয়ে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এরপরে বলছেন সোনা আলাইকুম এবং তোমাদের কল্যাণের ক্ষেত্রে তিনি হলেন হারিস আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তিনি তার উম্মাতের কল্যাণের জন্য সব সময় তিনি আকাঙ্ক্ষী সব সময় তিনি যেন উম্মাতের কল্যাণে কামনা করছেন সেটি শুধু দুনিয়াতে নয় বরং দুনিয়া ও আখেরাত সর্বদায় সর্বক্ষেত্রে যেমন সহি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন লিকুল্লি নাবি ইন্দা আওয়াতুন মুস্তাজা আবাতুন প্রতিটি নাবির আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কিছু দোয়ার সুযোগ রয়েছে যেগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করেন ফিরিয়ে দেন না আর সকল নবীগণ তারা পৃথিবীতে সেই দোয়াগুলি শেষ করে দিয়েছেন আমি আমার দোয়াকে সঞ্চয় করে রেখেছি আখেরাতের জন্য সেটাই হলো আল্লাহ রাবুল আলমিনের কাছে তার উম্মতের তাওহিদপন্থীদের জন্য রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সুপারিশ সাফাহাত আল্লাহ রাবুল আলমিন বলছেন হারি সুনা আলাইকুম তোমাদের প্রতি তিনি হলেন খুবই আকাঙ্ক্ষী তোমাদের কল্যাণের জন্য তিনি খুব আকাঙ্ক্ষী রাউফুর রহিম আর রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি হলেন মমিনদের প্রতি রাউফ রাহিম মমিনদের প্রতি খুবই স্নেহশীল মমিনদের প্রতি খুব দয়াশীল মায়াশীল আল্লাহ সুবহান তালা তাকে প্রেরণাই করেছেন রহমতাল্লিল আলমিন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ তাকে প্রেরণ করেছেন তাই কিভাবে তিনি মমিনদের প্রতি রাহিম হবেন না যার জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি মমিনেরা যেন কখনো তাওহিদ থেকে বিচ্যুত না হয় সে তাওহিদের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখেছেন এবং মমিনেরা যেন শেরকে লিপ্ত হয়ে জাহান নামে না যায় জান্নাত থেকে বঞ্চিত না হয় এজন্য তিনি সকল প্রকার শেরকের পদগুলিকে বন্ধ করে দিয়েছেন প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর পক্ষ থেকে একটি প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস যেটি আমরা আগেও শুনেছি কয়েক দর্শে প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন সেই হাদিসেই লেখক রাহমহল্লা এখানে নিয়ে এসেছেন আবু হর আনহু বলেন কাল রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম লা আলু বয়ু চাকুম কবোরা ওয়ালা চাজা আলু কবরি ঈদা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু বলছেন লা তোমরা তোমাদের বাড়িঘরগুলিকে কবরে পরিণত করো না তোমাদের বাড়িঘরগুলিকে কবরে পরিণত করো না বাড়িঘরকে কবরে পরিণত করা অর্থাৎ বাড়িঘরে সালাত বর্জন করা করান তেলাওয়াত বর্জন করা অশান্তির জায়গা হিসাবে বানায় নেওয়া ইসলামে কবরস্থানে গিয়ে সলাত আদায় করা নিষিদ্ধ কবরস্থানে গিয়ে কোরআন তেলাওত করা নিষিদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে তোমাদের বাড়িঘরগুলিকে তোমরা কবরে পরিণত করো না বাড়িঘরে তোমরা কোরআন তেলাওত করো বাড়িঘরে তোমরা সলাত আদায় করো সলাতের ক্ষেত্রে মেয়ে মানুষ যারা মেয়েদের জন্য তারা ফরজ নফল সব কিছুই আদায় করবে যদিও তাদের মসজিদে গিয়ে ফরজ আদায় করার সুযোগ রয়েছে আর পুরুষ যারা তারা মসজিদে ফরজ আদায় করবেন আর বাড়িতে নফল যেগুলি সন্ন্যাত যেগুলি সেগুলি রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের আলোকেই বাড়িতে আদায় করাটাই হলো সঠিক নিয়ম বরং বেশি সব পাওয়া যাবে রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলছেন আফদাল মিনাল মসজিদে ইল্লাল একজন মানুষ তার নামাজ বাড়িতে পড়াটা হলো উত্তম ফরজ ব্যতীত মসজিদ ছাড়া মসজিদের চেয়ে বাড়িতে যদি পড়ে থাকে নফলগুলি সন্ন্যাতগুলি সেগুলি হলো উত্তম বেশি বেশি সব পাবে তবে মাকতু বা ফরজ নামাজের জন্য মসজিদের বাড়িতে নয় পুরুষদের জন্য মসজিদে যেতে হবে অতএব আলু বইউ কবরা তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে ঘরগুলিকে কবরে পরিণত করো না এর দুটি দিক রয়েছে এক দিক হলো সুতরাং ঘরগুলিতে কি করতে হবে আবাদত করতে হবে আর কবরগুলিকে আবাদতের স্থান বানানো যাবে না এই জন্য বলছেন ওয়ালা তাজা আলু কবরি ঈদা আমার কবরকে তোমরা ঈদ আনন্দ উদযাপনের স্থান হিসাবে নির্ধারণ করে নিও না ঈদ সাধারণত আরবি ভাষায় ঈদ বলা হয় কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সমবেত হওয়াটাকে ঈদ বলা হয় আরবি ভাষায় তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবর নির্দিষ্ট স্থান তো সেই নির্দিষ্ট স্থানে জেয়ারতের জন্য যদি নির্দিষ্ট সময় কেউ নির্ধারণ করে নেয় এবং বারংবার সে নিয়মিত ওই সময়ে যায় আর সমবেত হয় সেখানে এটার নামই হলো ঈদ এভাবে আল্লাহ রসুল সাল্লাম তার কবর শুধু নয় বরং সকলের কবরেই এভাবে জিয়ারত করা নিষিদ্ধ ওসল্লু আলাইয়া ফাইন্না সলাতে কুমতাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আরও বলেন সল্লু আলাইয়া তোমরা আমার উপর সালাদ পেশ করো ফাইন্না সালাত হাকুম তাবলিগুনি হাইসু কুমতুম তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমাদের যে সালাত সেই সালাত আমার কাছে পৌঁছে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের উপর সালাদ কিভাবে পেশ করব আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের উপর দরুদ পড়ার সর্বোৎকৃষ্ট দরুদ যেটি সেটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ ক্ষমা সাল্লাহ আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কেমা বারক আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ সাহাবিগণ যখন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আপনার উপর সালাম পেশ করাটা তো আমরা জানি কিন্তু সালাদ কিভাবে পেশ করব তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এটা শিক্ষা দিলেন সমাজে আরও আমরা কতগুলি মন গড়া দরুদ তৈরি করে নিয়েছি যেগুলি মাঝে মূলত আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে রাসুল সাল্লাহামকে শরিকও করা হয় এক প্রকার ফিরে বন্ধুরা আজকে আমরা একটি বিষয় দেখি যা অনেক সময় যখন যারা হজ উমরায় যান তাদের কাছে তাদের মাধ্যমে আমরা সালাম সেখানে মদিনাতে পাঠাই এটি কয়েক দিক দিয়ে ঠিক নয় প্রথম বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকেই তোমাদের সালাদ পেশ করো আমার কাছে পৌঁছে তাহলে অন্যকে দিয়ে পাঠানোটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নাই আল্লাহ রসুল সাল্লাহামের সন্না বিরোধী এক দুই নাম্বার আমরা যখন মানুষের দ্বারা সালাম পাঠাই তো সেই মানুষের দ্বারা সালাম পাঠানো সেটা উত্তম না আমার সালাম এখান থেকে আল্লাহর ফেরস্তাগণ নিয়ে যাবেন সেটা উত্তম কোনো সন্দেহ নাই আমার সালাত সালাম আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন সেখান থেকে ফেরস্তারা আল্লাহর ফেরস্তারা নিয়ে যাবেন সেটাই হলো উত্তম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেন আল্লাহ রাবুল আলমিনের একটি বিশেষ দল ফেরেস্তা রয়েছে যারা পৃথিবীতে বিচরণ করেন যেখানেই যখন আমার উপর কেউ সালাম পেশ করে তারা আমার কাছে পৌঁছায় দেয় সুহান আল্লাহ প্রিয় বন্ধুরা অনুরূপভাবে লেখক রাহমাহুল্লাহ তিনি আরেকটি বর্ণনা নিয়ে এসেছেন যেটি আলী বিন হুসাইন হতে বর্ণিত আন্নাহুরা রাজুলান ইয়াজি ইলা ফুরজাতিং কানাতে আইন্দা কবরিন নবী সাল্লাহ আলি সাল্লাম আলী বিন আল হুসাইন হোসেন রাজিয়াল্লা আনহুর ছেলে আলী থেকে বর্ণিত তিনি বলছেন যে একজন ব্যক্তি রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের কবরের কাছে পার্শ্বে একটি ছিদ্র ছিল সেখানে আসত ফয়াদ খুলফি হা ফয়াদ ও এবং সেখানে প্রবেশ করে সেই ছিদ্রতে সেখানে আল্লাহর কাছে দোয়া করত সে ফানাহাহু আলী বিন হোসাইন তাকে নিষেধ করলেন দেখে ওকালা বললেন আলা ও হাজিসুকুম হাদিসান সামিয়াতুহু মিন আবি আন জাদ্দি আন রাসুলিল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম জেনে রাখো আমি তোমাদেরকে হাদিস শোনাচ্ছি আমি আমার পিতা হোসাইন তিনি আমার দাদা আলী তিনি আল্লাহ রসুল সাল আলী হুসাল্লামের কাছ থেকে বর্ণনা করছেন তিনি বলেন কবরি ঈদা আমার কবরকে তোমরা ঈদে পরিণত করো না ওলা বইউ তখন কবুরা তোমাদের ঘরগুলিকেও কবরে পরিণত করো না ওসল্লু আলাইয়াফা ইন্না তসলিমা কুম আইনা তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকে আমার পর সালাত সালাম পেশ করা আমার কাছে সেগুলি পৌঁছে যায় যার ব্যাখ্যা স্বরূপ আমরা আগে বললাম অন্য হাদিসে এসেছে যেটি রাসুল সাল আলী হুসাল্লাম বলেন যে আল্লাহ রবুল্লা আলমিনের একদল নির্দিষ্ট ফেরস্তা রয়েছেন যারা পৃথিবীর বুকে বিচরণ করছেন আল্লাহ রসুল সাল্লাহ সালাত সালাম তার কাছে পৌঁছে দেওয়ার জন্য অতএব আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কবরে যদি এটা না জায়েজ হয় সেখানে বসে দোয়া করা সেখানে বসে আবাদত করা তাহলে পৃথিবীতে কার কবরের কাছে বসে দোয়া করা কার কবরের কাছে বসে আবাদত করা জায়েজ হবে প্রিয় বন্ধুরা আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি কত কঠিনভাবে শেরকের প্রতিবাদ করছেন এবং শের এর দিকে পৌঁছিয়ে দিবে এমন সকল পদগুলিকে তিনি যেন বন্ধ করে দিচ্ছেন আসুন এ অধ্যায়ে কতগুলি শিক্ষা রয়েছে যেগুলি আমরা একটু জেনে নেই সংক্ষিপ্তভাবে প্রথমে লেখক রাহমাহল্লা বলছেন এবাহু আনহাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি যেভাবে তাও হিদকে সংরক্ষণ করেছেন এবং শেরকের পদগুলি বন্ধ করে দিয়েছেন এ বিষয়ে তিনি তার উম্মাদকে খুব কঠিনভাবে গুরুত্বারোপ করেছেন দূরে রেখেছেন ওয়াদেকরু হেরসিহি আলাইনা ওয়ারাফাচিহি ওয়ারাহমাচিহি আরও জানলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি একজন নিষ্ঠুর শাসক হিসাবে এসে আমাদেরকে আমাদের রাসুল হিসাবে আসেন নাই বরং তিনি এসেছেন আমাদের জন্য অত্যন্ত আমাদের কল্যাণকাঙ্ক্ষী এবং আমাদের জন্য তিনি দয়াশীল মায়াশীল রাহমাতুল্লিল্লা আলমিন হিসাবে তিনি এসেছেন আমরা আরও জানলাম যে কবর জিয়ারত সম্পর্কেও কিছু বিষয় জানলাম বিশেষ করে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর কবর জিয়ারতের পদ্ধতি আমরা জানলাম সেখানে কোনো দোয়া ও বিশেষ আবাদত করার জন্য জায়গা নয় কবর জিয়ারতের জন্য যে সালাম দেওয়া সেই সালাম দেওয়াই শুধু নিয়ম আর বিশেষ কোনো আবেদন নিবেদনের জন্য সেখানে জায়গা নয় আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সালাত সালাম পেশ করারও বিভিন্ন কাউকে দায়িত্বশীল করারও নিয়ম নয় নিয়ম হলো সেগুলি ফেরস্তাগণে পেশ করবেন পৌঁছাবেন আমরা যেখান থেকে পেশ করি না কেন আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন তাওহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারি শের থেকে মুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে যারা মনোযোগ সহকারে আলোচনা শুনছেন আসসালামু আলাইকুম Thank you.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 করবে যেন আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়